কারতুলিতে পৃথিবীটা সবুজ শ্যামল হলো সবুজ শ্যামল হলো এত নিপুণ সাজে সব কে গড়েছেন বলো কে গড়েছেন বলো কারতুলিতে পৃথিবীটা সবুজ শ্যামল হলো সবুজ শ্যামল হলো এত নিপুণ সাজে সব কে গড়েছেন বলো কে করেছেন বলো কার হুকুমে চলছে রে সব কার হুকুমে চলছে রে সব কারে অসীম দান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান সুখে দুঃখে সব সময় কাকে কাছে পায় কাকে কাছে পায় কার দয়াতে পুষ্প হাসে পাখিরা গান গায় পাখিরা গান গায় হাসি গানে ভরা এই জীবন খানিকার জীবন খানিকার কার হুকুমে মৃত্যু আসে ইচ্ছে হলে তার ইচ্ছে হলে তার কে দিয়েছেন পাখির গলে কে দিয়েছেন পাখির গলে মিষ্টি সুরের গান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান কার তুলিতে পৃথিবীটা সবুজ শ্যামল হলো সবুজ শ্যামল হলো এত নিপুণ সাজে সব কে করেছেন বলো কে করেছেন বলো কার হুকুমে চলছে রে সব কার হুকুমে চলছে রে সব কারে অসীম দান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান তিনি মহান তিনি তিনি মেহেরবান কার হুকুমে নদী ছোটে সাগর মোহনায় সাগর মোহনায় কার পানেতে চাইলে পরে সারা পাওয়া যায় সারা পাওয়া যায় ধনের মালিক মনের মালিক কোন সে মহাজন কোন সে মহাজন মনের গোপন আশাগুলি করে কে পূরণ করে কে পূরণ বৃত্ত দিয়ে যাচাই করে বৃত্ত দিয়ে যাচাই করেন কোন সে বৃত্তবান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান কাতুলিতে পৃথিবী সবুজ শ্যামল হলো সবুজ শ্যামল হলো এত নিপুণ সাজে সব কে করেছেন বলো কে করেছেন বলো কার হুকুমে চলছে রে সব কার হুকুমে চলছে রে সব কারে অসীম দান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহরবান আল্লাহ তিনি মহান তিনি তিনি মেহেরবান